বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে করিম এবং সহি হাদিসের মজলিস শোনার তৌফিক দান করতেছে এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালার বহুত বড় মেহরবানি আমাদের উপরে যা আল্লাহ তালা আমাদেরকে ইসলামের আনুগত্যতা স্বীকার করার তৌফিক ইনায়ত করেছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা ফরমান ইন্নদ্দিন ইসলাম ইসলামী একমাত্র মনোনীত দিন আল্লাহর নিকটে আল্লাহ তালা আমাদেরকে ওই তৌহিদবাদী মুসলিম হওয়ার মুসলিমদের যেই কোরআন এবং সুন্নাহ বিধান আছে সেগুলো অনুসরণ করার তৌফিক দান করেছে এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি পাশাপাশি এই ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্রমূলক কার্যক্রম তাগুত এই জমিনের মধ্যে করেছে সে সকল বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক আমাদের প্রভু হইলেন একমাত্র আল্লাহ আমাদের একমাত্র কিতাব কোরআনে করিম হইল আমাদের পথ প্রদর্শক আমাদের নবী হইলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি কোরআন কোরআনে করিমের দ্বারা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন যিনি আমাদেরকে সঠিক রাহনুমাই করার জন্য দুনিয়াতে আগমন করেছেন ওই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উম্মা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আমাদের এক কেবলা বাইতুল্লাহ আমরা এক উম্মা পুরা দুনিয়ার সমস্ত মুসলিম জাতি এক উম্মা হবে এক জামাতবদ্ধ হবে এটা রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের নির্দেশ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম স্পষ্ট বলেছেন তালজামু জামাত আল মুসলিমিনা ইমামাহুম তোমরা মুসলিমদের জামাত এবং মুসলিমদের একজন ইমামের অধীনে জীবন যাপন করো মুসলমানদের মধ্যে ঐক্য এটা ফরজি একটা হুকুম এটা এটা আল্লাহ তালা উম্মার উপরে ফরজ করেছেন তারা যেন এক জামাতবদ্ধ থাকে এবং একজন ইমামের অধীনেই তারা জীবনযাপন করে উম্মার মধ্যে দলাদলি করা ফিরকা বন্দি করা এটা হারাম সারা দুনিয়াতে আজকে মানুষ ইসলামের নামে খালি দল আর ফিরকা নিয়ে ব্যস্ত ফিরকা বন্দি হওয়াকে জায়েজ বলে নিজেই আরেকটা ফিরকা আবিষ্কার করার কাজে সকলেই ব্যস্ত অথচ এই ফেরকা সম্পর্কে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত কঠিন ধমক দিয়েছেন বুখারি শরীফের ছয় হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিসে এই ব্যাপারে রসুল সাল্লাহ ইসলাম অত্যন্ত কঠিন সতর্কবাণী আমাদেরকে শুনিয়েছেন সেখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরতে হুজাইফতুল ইয়ামান রাজি আল্লাহ তালাহুকে স্পষ্ট বলেছেন হুজাইফা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা তুমি যদি ওই ফেরকা বন্দীদেরকে পাও তাহলে অবশ্যই তুমি ওই সকল দল ও ফেরকা থেকে বেরিয়ে পড়ো কখনোই তাদের সঙ্গে তুমি যুক্ত হইও না কেননা এই ফিরকা যারা বানাবে দল যারা বানাবে তাদের যারা নেতা হবে তারা জাহান্নামের পারে দাঁড়ানো থাকবে রসুল সাল্লাহ ইসলাম ফরমান ফামান আজা বাহুম কজাফু তোমাদের মধ্যে যারা ওই নেতাদের ডাকে সাড়া দিবে তারা অবশ্যই ওই নেতাদের সঙ্গে জাহান নামে নিক্ষিপ্ত হবে হজরত হুজাইফাতুল ইয়ামান রাদি আল্লাহ তালানু তখন বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি মুসলিমদের জামাত খুঁজে না পাই আমি তখন কি করব। তখন রসুল সাল্লাহ ইসলাম হজরত হুজাইফাতুল ইয়ামান রাদি আল্লাহ তালাহুকে বলেছিলেন হুজাইফা তুমি তোমার ইমানের হেফাজতের জন্য জঙ্গলে হিজরত করো এবং সেখানে গিয়ে গাছর গাছের শিকড় চাবায় খাও হাত্তা ইউদ রিকা কাল মৌত মৃত্যু এসে সেখান থেকে তোমাকে উঠিয়ে নেবে হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল ফিরকাবন্দি হওয়া ছোট ছোট দলে বিভক্ত হওয়া এটা শরীয়তে না জায়েজ হারাম উম্মার ঐক্য এটা ফরজ আমাদের এই চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটি বাংলাদেশ তার মধ্যে ইসলামী দল বর্তমানে আছে পঞ্চান্নটি আর পীর আছে কয়েক লাখ এই পীর সাহেবরাও ফেরকাবন্দি আর ইসলামের নামে দলগুলো ফেরকাবন্দি এই হাদিসগুলোর দৃষ্টিতে এই সমস্ত ফিরকা সমস্ত দল সমস্ত খানকা এগুলো সম্পূর্ণরূপে শরীয়ত এর বাইরে গিয়ে তৈরি করা হয়েছে এগুলো করার ব্যাপারে শরীয়তের কোনো রকম অনুমোদন নেই মেরে মোহতারাম ভাই ও সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে আমি বলেছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে উম্মার ঐক্য গঠন করার নির্দেশ দিয়েছেন উম্মাকে একই জামাতের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন এই সংক্রান্ত দীর্ঘ আলোচনা আমাদের ইনশাল্লাহ পরবর্তী লেকচারগুলোতে আসবে তবে এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হইল আল্লাহ সুবাহ দেওয়া যে ইসলাম আমরা মেনে চলছি আমাদেরকে তৌহিদবাদী মুসলিম বলা হয়েছে কোরআনে কারিমে আল্লাহ তালা আমাদের নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়াসম্মা কুমুল মুসলিমিন আল্লাহ বলেছেন তোমাদের পিতা হলো ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন আমরা এক আল্লাহ বিশ্বাস করি বিদায় আমরা তৌহিদবাদী মুসলিম এই তৌহিদবাদী মুসলিমদেরকে পথ ভ্রষ্ট করার জন্য যুগে যুগে তাগুত বিভিন্ন শুরুতে মুসলিমদেরকে ধোকা দিয়েছে মুসলিমদেরকে জুলুম নির্যাতন করেছে পরিশেষে তাগুত এই মুসলিমদেরকে নিষ্পেষিত করার জন্য অস্ত্র হাতে নিয়েছে তারা অস্ত্র হাতে নিয়ে নিরীহ বহু মুসলিম মা বোন শিশু বাচ্চাদেরকে অকাতরে হত্যা করেছে এতেও তারা সফল হতে পারেনি এখন তারা আরেকটা নতুন প্রযুক্তি বা নতুন একটা ধারণা তাদের মাথায় জন্ম নিয়েছে যেটার দ্বারা তারা মুসলিম উম্মাহকে তৌহিদবাদী হওয়া থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র করেছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ দুই সালে আমেরিকার র্যান্ড ইনস্টিটিউশন তারা একটা নতুন ইসলামের আবিষ্কার করেছেন তাদের এই ইসলামের প্রভু হল আমেরিকা আর ইসলামটার নাম তারা দিছে সিভিল ডেমোক্রেটিক ইসলাম এবং এই ইসলামের যিনি রচয়িতা বা এই ইসলামের যিনি প্রচারক নবী সোজা কথা সে হইল এক ইহুদি মহিলা ওই ইহুদি মহিলা যার নাম হল শেরিল বার্নার্ড এই শেরিল বার্নার্ডই হইল এই ইসলামের নবী এই আমেরিকার ইসলামের নবী আমেরিকায় ইসলামের নাম দিছে সিভিল ডেমোক্রেটিক ইসলাম মোহতারাম সম্মানিত ভাই ও বোনেরা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এই নামটার মধ্যে শিরিক এমনভাবে জড়িত নামের মধ্যেই শির্ক লুকায়িত নামের মধ্যেই কুফুরি লুকায়িত আর এই ইসলামকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদেরকে র্যান্ড মুসলিম বলা হবে তাদের নাম হইল র্যান্ড মুসলিম আর আল্লাহর দেওয়া ইসলামের অনুসারীদের নাম হইল তাওহিদবাদী মুসলিম এখন সংঘাত হইল কেউ র্যান্ড মুসলিম কেউ তৌহিদবাদী মুসলিম যারা র্যান্ড মুসলিম আসলে তারা মুসলিমটা মুসলিম নামটা ধারণ করেছে মূলত রেন মুসলিমের মানি হইল মুরতাদ মুসলিম মুশরেক মুসলিম বা কাফের মুসলিম যারা এই রেন্ড ইসলামকে গ্রহণ করবে সিভিল ডেমোক্রেটিক ইসলামকে যারা মানবে তারা মূলত মুরতাদ হয়ে যাবে আমি আপনাদের সামনে এই র্যান্ড মুসলিম যারা বা সিভিল ডেমোক্রেটিক ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের কিছু জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল প্রথম কথা হল সিভিল ডেমোক্রেটিক ইসলাম এই নামটা ওই র্যান্ডওয়ালারা দিছে র্যান্ডওয়ালারা এই নামটা দেওয়ার দ্বারা তারা সারা পৃথিবীর মুসলিমদেরকে একটা ধোকার মধ্যে ফেলেছে আসলে তৌহিদবাদী মুসলিমরা এত বোকা নয় যে তারা একটা নাম দিয়ে ইসলাম প্রচার করলেই তারা যে ঝাঁপিয়ে পড়বে এই বোকারা তা বুঝে না তৌহিদবাদী মুসলিম যারা তারা এত বোকা নয় যে তাদের কথা শোনা মাত্রই ঝাঁপিয়ে পড়বে এখানে সিভিল আর ডেমোক্রেটিক এই দুইটা শব্দর দ্বারাই বোঝা যায় এটা মুসলিম না এটা গায়রে মুসলিম এই রেন মুসলিমদের বানানো সিভিল ডেমোক্রেটিক ইসলাম আজকে আমেরিকা সলে বলে বিভিন্ন কৌশলে অর্থ প্রলোভনে তাদের বুদ্ধিজীবী নামক সেই কুলাঙ্গারগুলোকে দিয়ে আজকে সারা পৃথিবীতে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করছে তারা বহু চিন্তা ভাবনা করে দেখছে মুসলিম মুসলিমরা যদি ঐক্য হয়ে যায় মুসলিমরা যদি একই ইমামের অধীনে চলে আসে তাহলে পৃথিবীর জমিনে তাদের ভিক্ষা করা ছাড়া আর উপায় নাই তাদের মেয়েরা মুসলিমদের বাসার চাকরানি হওয়া ছাড়া উপায় নাই এজন্য তারা তাদের সর্বশেষ চেষ্টাটুকু করার জন্য হাঁটু জল খেয়ে তারা নামছে আজকে তারা এই র্যান্ড মুসলিম মনোভাব সৃষ্টি করার জন্য যে সকল ফর্মুলা মুসলিম দেশগুলোর উপরে বল প্রয়োগ করে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে আমি সে সম্পর্কে আপনাদের সতর্কতা অবলম্বন করার জন্য কিছু ধারণা দিয়ে যাচ্ছি এক নম্বর কথা হলো সিভিল ডেমোক্রেটিক ইসলামের রচয়িতা একজন ইহুদি মহিলা যার নাম হল শেরিল বার্নাট এই মহিলা বিয়ে করছে এক মুরতাদ মুসলিমকে যে আমেরিকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল এবং এই শয়তানটাকে আমেরিকা মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য পদভ্রষ্ট করার জন্য বিভিন্ন মুসলিম দেশে তাকে রাষ্ট্রদূত বানাইছে এবং সে আমেরিকার অত্যন্ত আস্থাভাজন একটা নর পশু এই জানোয়ারের বাচ্চায় সারা দুনিয়াতে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যত রকম কলা কৌশল আছে এগুলো আমেরিকাকে উপহার দিয়েছে আল্লাহ তার জন্য জাহান্নামকে চিরস্থায়ী আবাস বানাক এই শয়তানের নাম হলো জালেম খলিল জাত আসল কথা ওর নাম হলো জালেম হারাম জাত এই শয়তানের বাচ্চায় বিয়ে করছে ওই শেরিল বার্নার্ড নামক ওই কুলাঙ্গারটাকে যে তৌহিদবাদী ইসলামের বিপক্ষে সিভিল ডেমোক্রেটিক ইসলামের আবিষ্কার করেছে এই সিভিল ডেমোক্রেটিক ইসলামের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হইল তৌহিদবাদী মুসলিমদেরকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া তৌহিদবাদী মুসলিমদেরকে পদভ্রষ্ট করা তাদেরকে বিপদগামী করা এবং সারা দুনিয়াতে মডারেট মুসলিম তৈয়ার করা এটাই হলো তার মূল লক্ষ্য উদ্দেশ্য এই মডারেট মুসলিম কিভাবে তারা বানাবে এই জন্য তারা কিছু কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচিগুলোর মধ্যে কিছু কিছু কর্মসূচি আছে যেগুলো বাস্তবে আমরা বর্তমানে করে যাচ্ছি তাদের প্রথম কর্মসূচি হল মডারেট মুসলিমদেরকে দিয়ে কিছু ইসলামী বই পুস্তক লেখানো এবং ওই বইগুলোকে যত ভর্তুকি লাগে সমস্ত টাকা পয়সাগুলা দিয়া এই বইগুলা পাবলিশ করা মডারেট মুসলিমদেরকে লেখায় উদ্বুদ্ধ করা এবং তাদেরকে দিয়ে ইসলামী বই পুস্তক লেখানো এবং ওই বই তাদের নিজেদের পয়সা দিয়ে তারা এগুলাকে পাবলিশ করবে মানুষের দ্বারে দ্বারে ওই ইসলামের বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কত বড় জালিয়াতি কথা যাদের মধ্যে ইসলামের কোনো রকম চিহ্ন নাই তারা আজকে ইসলামের উপরে অনেক বড় বড় বই লেখে তারা ইসলামী ইতিহাস লেখে এগুলা লেখে লেখে জাতিকে বিভ্রান্ত করার তারা চেষ্টা করতেছে ওল্লাহি তারা কোনোদিন সফল হবে না কেননা যুগে যুগে তৌহিদবাদী মুসলিমদেরকে আল্লাহ সুবাহ কোরআনে করিমের দ্বারা হেদায়েত দিবেন এবং এই কোরআনে করিম তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ওই মডারেট মুসলিমরা যত বই লেখক না কেন তাদের বইগুলো ডাস্টবিনেই পড়ে থাকবে কারো মাথার মগজে ঢুকবে না দ্বিতীয় নম্বর সিভিল ডেমোক্রেটিক ইসলামের দ্বিতীয় আরেকটি প্রচার মাধ্যম হলো গণতন্ত্র মনা হওয়া তাদের লক্ষ্য হইল পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের মাথার মগজের মধ্যে গণতন্ত্র এই জিনিসটাকে ঢুকায় দাও তাদেরকে গণতন্ত্র মনা করে তোলো ইসলামের মধ্যে গণতন্ত্র আছে ইসলামও গণতন্ত্রকে স্বীকার করে ইসলামও একটা গণতান্ত্রিক মনোভাবের দল এই ধরনের অপব্যাখ্যা তারা দিয়ে দিয়ে মানুষের মধ্যে মানুষের দেমাগের মধ্যে এটা ঢুকায়া দিছে যে ইসলাম ও গণতন্ত্রকে স্বীকার করে তারা বলে ইসলামের মধ্যে যে মজলিসে সুরার কথা বলা হয়েছে এটাও একরকম গণতন্ত্র ইসলামী গণতন্ত্র ও বোকার দলেরা একটু চিন্তা করা উচিত যে ইসলাম আবার গণতন্ত্র হয় কিভাবে গণমানি জনগণ তন্ত্র মানে আইন জনগণের আইন এটা আবার কিভাবে ইসলাম হইতে পারে ইসলামের মধ্যে গণতন্ত্র কিভাবে থাকতে পারে এটা একটা স্বাভাবিক মানুষের চিন্তা চেতনার থেকে বোঝা উচিত যে ইসলাম হইল ইনিল হুকম ইল্লা মানে হুকুম দাতা একমাত্র আল্লাহ ওই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করাকে ইসলাম বলে এখানে আবার মানুষের আইন কিভাবে আসবে কিন্তু এই ডেমোক্রেটিক মুসলিমরা আমাদের বিভিন্ন বই পুস্তকে প্রচার মাধ্যমে মিডিয়াগুলোতে তারা প্রচার করতেছে ইসলাম ও গণতন্ত্র স্বীকার করে ইসলাম ও গণতন্ত্রের কথা বলে আফসোস আমাদের দেশের কিছু আলেম রূপী জাহেলদের মুখও এই কথা শোনা যায় তারাও বলে যে ইসলাম গণতন্ত্রকে স্বীকার করে সেম কথা লেলিন যখন রাশিয়াতে সমাজতন্ত্র কায়েম করেছিল তখনও লেলিনের কিছু পা চাটা মৌলবি তারা ওই সমাজতন্ত্র মনোভাবকে ইসলামের রূপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হইতে পারে নাই লেলিন ও তার পাঁচাটা মৌলবীরা সহ সব আল্লাহ তালা ধ্বংস করে দিছে এই পৃথিবীর জমিনে ইনশা আল্লাহ বর্তমান পৃথিবীতেও যারা গণতন্ত্রকে ইসলামের লেবাস পরানোর চেষ্টা করেন তাদের ধ্বংস কিন্তু অনিবার্য কখনোই তারা সফল হতে পারবে না ইসলামে গণতন্ত্র বলতে কোনো শব্দ নেই কেউ যদি স্বীকার করে ইসলামে গণতন্ত্র বলতে কিছু আছে তাহলে প্রথমে আমি বলবো তার ইমান নাই তিনি এখনো মুসলিম হইতে পারেন নাই কেননা গণতন্ত্র এটা কাফের মুশ্রেকদের বানানো একটা স্লোগান যেটা কুফুরির উপরে প্রতিষ্ঠিত গণতন্ত্র একটা আলাদা ধর্ম এটাকে বিশ্বাস করলে একটা মানুষ কখনোই মুসলিম থাকে না মেরে মোহতারাম ভাই ও আমার সম্মানিত মা বোনদেরকে বলছি আমাদের দেশের বুদ্ধিজীব নামক কিছু নর পশু আবার কিছু সমাজের মধ্যে কিছু উচ্চ পর্যায়ের লোক এবং আমাদের দেশের যে তাগুতি সরকার আমেরিকার পা চাডা গোলাম এই সরকারের মুখে এবং সরকারের সমস্ত আমলাদের মুখে মুহূর্তে মুহূর্তে খালি গণতন্ত্রের কথা আপনারা শোনেন মনে রাখবেন এই গণতন্ত্র স্লোগান একমাত্র মোশরেকদের এবং কাফেরদের স্লোগান এটা কখনোই মুমিন মুসলিমদের স্লোগান নয় মুসলিমদের স্লোগান কখনোই গণতন্ত্র হতে পারে না এটার আবিষ্কারক একজন মুশরেক আর এটার জন্মদাতা ফেরাউন আর যারা যুগে যুগে এটাকে প্রতিষ্ঠিত করবে তারা ফেরাউনের উত্তরসূরি হাসরের মাঠে তারা ফেরাউনের সঙ্গে হাসরের মাঠে আল্লাহর সামনে উঠবে অতএব আপনারা কোনো অবস্থাতেই ইমান ইমানের উপরে থেকে ওটাকে সমর্থন করতে পারেন না ওই মডারেট মুসলিমরা মনে করে গণতন্ত্র এটাও ইসলামের অন্তর্ভুক্ত যে সমস্ত মুসলিমরা গণতন্ত্রকে ইসলামের অন্তর্ভুক্ত মনে করেন তারা কখনোই তৌহিদবাদী মুসলিম নন তারা ওই মুশরেক মডারেট মুসলিম তারা তৌহিদবাদী মুসলিম হওয়ার প্রশ্নই আসে না তারপরে এই গণতন্ত্র মনা যারা তারা মনে করেন তারা এই কথা বিশ্বাস করেন যে ইসলামী রাষ্ট্রের ধ্যান ধারণা সম্পূর্ণ বিপরীত হইতে হবে তাদের কার্যক্রম কেননা গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী ধ্যান ধারণাকে অবিশ্বাস করে ইসলামী ধ্যান ধারণা ইসলামী রাষ্ট্র এগুলাকে যারা অবিশ্বাস করে তারাই একমাত্র ডেমোক্রেটিক ইসলামকে বিশ্বাস করে এই সিভিল ডেমোক্রেটিক ইসলামের আরেকটা প্রচার মাধ্যম হল ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করা যার ধর্ম যার তার যে যে ধর্মের উপরে আছে সেই ধর্মেই সত্য প্রত্যেককে তার ধর্মের ব্যাপারে সমান অধিকার দেওয়া এখানে তারা বলতে চায় যে এই ধর্ম নিরপেক্ষতাও ইসলামের মধ্যে আছে দলিল হইল লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমাদের দিন দলিল দিয়া বস কয় এই যে কোরআন শরীফে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে আমি আমার সম্মানিত মুসলিম ভাই ও মা বোনদেরকে অনুরোধ করব আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন যারা ধর্ম নিরপেক্ষ তাদের কিন্তু কোনো ধর্মই নাই তারা হইল সাক্কা নাস্তিক এর মধ্যে কোনো ভেজাল নাই ধর্ম নিরপেক্ষ যারা তারা সব ধর্মকে বিশ্বাস করে এইটা হইলেই এটা হলো ধর্ম না থাকার একমাত্র প্রমাণ আপনি মুসলিম অবশ্যই আপনাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে আর যদি আপনি অন্য কোনো ধর্মের অনুসারী হন তাহলে অবশ্যই ওই ধর্মের নিয়ম নীতির কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে প্রত্যেক ধর্মের একটা আদর্শ আছে নীতি আছে ওই আদর্শ আর নীতি যারা মানে না তারা হলো ধর্ম নিরপেক্ষ যেমন আমাদের দেশের বড় বড় লোকেরা টেলিভিশনের পর্দায় দেখবেন মসজিদে দোয়া চায় গির্জায়ও দোয়া চায় হ্যাঁ মন্দিরে দোয়া চায় প্যাগোডায় দোয়া চায় মানুষ একটা দোয়া চায় সব কটায় এখন যদি সব কটার দোয়া উনি মনে করেন যে আল্লাহ কবুল করব তাহলে উনি কত নম্বর মডারেট এইবার চিন্তা করে দেখেন এই মডারেট মুসলিমদের ধারণা ধর্ম নিরপেক্ষতা দ্যাট ইজ সেকুলারিজম এটা বৈধ এটা একটা কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষতা এটা যারা বিশ্বাস করবে যারা মানবে তারা কখনোই মুসলিম হতে পারে না ধর্ম নিরপেক্ষতা একটা কুফুরি মতবাদ সিরকি মতবাদ এটাকে বিশ্বাস করা সমর্থন করা এটার প্রচার করা এই সব হইল কুফুরি যারা এটাকে বিশ্বাস করবে যারা এটাকে মানবে যারা এটার প্রচার করবে তারা খালেস মুশ্রেক এতে কোনো ভেজাল নাই এই ধরনের মুশ্রেকদের কথা আমরা কখনোই গ্রহণ করতে পারি না এটা একমাত্র মডারেট মুসলিমদের কাজ আমাদের তৌহিদবাদী মুসলিমদের কাজ নয় মডারেট মুসলিমদের আরেকটা স্লোগান হইল তাদের প্রচারের হাতিয়ার হইল নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সম্মান প্রদর্শন করা এখানে তারা নারীর স্বাধীনতার কথা বলে যে মডারেট মুসলিম যারা তাদের একটা বিরাট স্লোগান যে নারীদের স্বাধীনতা নারীদের অধিকার নিয়ে কথা বলো তারপরে ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে তোমরা কাজ করো আমার বক্তব্য মেরে মোহতারাম ভাইও আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আইয়ামে জাহেলিয়ার যুগে যখন নারীদেরকে জীবন্ত মাটি দেওয়া হতো তাদেরকে বাজারে ভোগ্য বন্যের মতো বিক্রি করা হতো তাদেরকে বান্দি দাসী হিসাবে ব্যবহার করা হতো তাদেরকে বিভিন্ন নাচ গানে অর্ধ উলঙ্গ উলঙ্গ করে নাচানো হইত বাইতুল্লাহ শরীফে তৎকালীন জাহেলি যুগে মহিলারা কাবাগর উলঙ্গ হয়ে তোয়াফ করতে হইত এরকম একটা বর্বর অসভ্য সমাজ থেকে সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম নারীদেরকে এমন এক ইজ্জতের আসনে তিনি বসিয়েছিলেন যে নারীদের তার পৈতৃক সম্পত্তির মধ্যে অধিকার স্বামীর নিকট মোহরের অধিকার তাদের ভরণ পোষণের অধিকার বিবাহের মাধ্যমে মাধ্যমে তাদের সামাজিক মর্যাদার অধিকার মাতৃত্বের অধিকার সহ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা মায়ের পায়ের নিচে জান্নাত এই সুসংবাদের মাধ্যমে রসুল করিম সাল্লাম মা বোনদেরকে এক মহা ইজ্জতের আসনে বসিয়ে গিয়েছিলেন আল্লাহ সুবাহ সুরা নিসায় নারীদের এমন অধিকার প্রতিষ্ঠিত করেছেন যা পৃথিবীর কোনো জাতি কেয়ামত পর্যন্ত করা সম্ভব নয় ওই নারীদেরকে তারা নতুন করে অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা যে অধিকার নারীদের প্রতিষ্ঠিত করতে চায় তা হল ওই জাহিলি যুগের নারীদের অধিকার তার মানে নারীরা উলঙ্গ হয়ে চলবে নারীরা আবার বাজারে বিক্রি হবে নারীরা যত্র তত্র মানুষ তাদেরকে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করবে এটাই হলো নারীর অধিকার আজকে নারীর অধিকার নামে তারা নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে বাজারে তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আর বলতেছে she is moderate Muslim Muslim moderate হইতে গিয়ে তারা উলঙ্গ হয়ে যাচ্ছে আমার প্রশ্ন আমার সম্মানিত মুসলিম মা বোনদের প্রতি আপনারা বলেন উলঙ্গ অর্ধ উলঙ্গ হইলে যদি মানুষ মডারেট হয় তাহলে কুত্তা বিলাইগুলা তো জন্মের পরেই মডারেট কেননা এরা জীবনে কোনোদিন পোশাক পরে নাই তারা তো সবসময় উলঙ্গেই থাকে তাহলে আমাদের এই মডারেট আমাদেরকে কুকুরের মতো বানিয়ে দিচ্ছে এই মডারেট আমাদেরকে পশুর কাতারে নিয়ে যাচ্ছে অথচ ইসলাম আমাদেরকে ইজ্জত আর সম্মানের কাতারে এনেছিল আজকে আমরা ওই আমেরিকার বানানো সেই মডারেট চিন্তাধারার অনুসরণ করতে গিয়ে আমরা কিন্তু আমাদের অজান্তেই সেই পশুদের কাতারে চলে যাচ্ছি আমার সম্মানিত ভাই ও সম্মানিত মা বোনদের প্রতি আমার অনুরোধ আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন ইসলাম আমাদেরকে কত উচ্চ মর্যাদার আসন দিয়েছে আর ওই আমেরিকার শয়তানেরা তাগুতেরা আমাদেরকে বিভিন্ন স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু মনুষ্যত্বের কাতার থেকে পশুর কাতারে নিয়ে যাচ্ছে তারা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে আমাদেরকে ধোকা দিচ্ছে অথচ ইসলামিক রাষ্ট্রে আল্লাহ রসুল ফরমান মুসলিম ভূখণ্ডে সংখ্যালঘু অমুসলিমরা মুসলিমদের কাছে আমানত তাদের জান মাল আব্রু ইজ্জত সব কিছুর নিরাপত্তা দিতে বাধ্য মুসলিম শাসকরা আল্লাহ সুবাহান কেয়ামতের ময়দানে সেই আমানতের কেউ যদি খেয়ানত করে এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত করবেন পৃথিবীর ইতিহাসে মুসলমানরা আটশো বছর পর্যন্ত খেলাফতের শাসন ব্যবস্থা চালিয়েছে পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে নাই যেখানে সংখ্যালঘু অমুসলিমরা নির্যাতিত হয়েছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বরং এই তাগুতের শাসন আমলের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কন্দরে কন্দরে পৃথিবীর প্রতিটি স্থানে অমুসলিমরা অমুসলিম সংখ্যালঘুরা সংখ্যা গরিষ্ঠদের হাতে নির্যাতিত হয়েছে ভারতের ইতিহাস আপনারা দেখেন সেখানে সংখ্যালঘু মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের হাতে কি নির্মম নির্যাতিত হয়েছে গুজরাতের সেই ভয়াবহ হত্যাকাণ্ড সারা পৃথিবী আজীবন যাকে স্মরণ রাখবে এরকম মিয়ানমারে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে সারা পৃথিবীর মানচিত্রকে তারা কলঙ্কিত করতেছে যেই নির্যাতনের স্টিম রোলার চালিয়ে এগুলো আজকে আমেরিকা দেখে না তারা মানবাধিকারের কথা বলে তারা মানবাধিকারের কথা বলে বলে মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করে তারা মানবাধিকার বলতে তারা নিজেদেরকেই মানুষ মনে করে আর সারা পৃথিবীর মুসলিমদেরকে তারা মানুষের কাতারেই মনে করে না আমেরিকার অথবা তাদের পা চাটা কুকুরগুলো যদি একটাও আহত হয় তাহলে সেটার জন্য তারা মিডিয়া সহ সারা পৃথিবী পাগল হয়ে যায় তার উদ্ধারের জন্য অথচ ইরাকের জমিনে দশ লক্ষ মুসলিমকে তারা পশুর মতো হত্যা করেছে আফগানিস্তানের জমিনে চোদ্দ লক্ষ মুসলিমকে তারা হত্যা করেছে এরকম সারা পৃথিবীর জমিনকে তারা রক্তে লালায়িত করেছে মুসলমানদের রক্ত দ্বারা সেখানে তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হয় না সেখানে মানবাধিকার বলতে কোনো কিছু নেই আপনারা বলুন এই মানবাধিকারের নামে মিথ্যাবাদীরা তারা মানবাধিকার বলতে কাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে এই রকম মানবাধিকারের বিভিন্ন রকম বিভিন্ন রকম স্লোগান দিয়ে আমাকে আপনাকে তারা পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে বেরে মোহতারাম ভাইও আমার সম্মানিত মুসলিম মা বোনদেরকে বলছি এই র্যান্ড মুসলিম এই প্রচারের হাতিয়ারগুলো নিয়ে আমার আপনার সামনে আসছে আইসা আজকে সারা পৃথিবীতে মুসলমান শাসকদের উপরে তারা এই হাতিয়ার অর্পণ করেছে এবং তাদের প্রত্যেক দেশে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যেন এই মডারেট ইসলামকে প্রতিষ্ঠিত করা হয় সেজন্য তারা কিছু মার্ক দিয়ে দিছে যে ওই দেশের মুসলিমদেরকে তোমরা চার্জ করো দেখো তারা তাদের এই মতাদর্শের গণ্ডির মধ্যে আসছে কিনা সেই আসার জন্য তারা অনেক প্রশ্ন করে যে কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি আজকে ইসলামের কথা বলে সাথে সাথে র্যান্ডওয়ালারা জিজ্ঞাসা করে এই লোকগুলো যে ইসলামের কথা বলে তারা জেহাদকে পছন্দ করে কিনা যদি দেহে তারা জেহাদকে পছন্দ করে সাথে সাথে বলে দেয় না এরা মুসলিম না এরা হলো সন্ত্রাসী এরা হলো জঙ্গি এরা হলো টেরোরিস্ট এরা হইল বিকারগ্রস্ত এরা হইল পাগল এই ধরনের বলে বলে মিডিয়াতে তাদের নামে অপপ্রচার তাদের বিভিন্ন রকম দোষ ত্রুটি খুঁত মুখ তাদের হ্যাঁ তারা জেহাদি বই পড়ে আরে বাবা এটা একটা বিরাট অন্যায়ের ব্যাপার হয়ে গেছে যে একটা বই পড়তেছে হ্যাঁ তারা তারা জেহাদি বই পড়ে তাদের কাছে কি পাওয়া গেছে জেহাদি বই পাওয়া গেছে হ্যাঁ তাদের কাছে কি পাওয়া গেছে যে তাদের কাছে বিভিন্ন রকম আর্টিকেল হ্যাঁ, পাওয়া গেছে যেগুলোর মধ্যে জেহাদের কথা লেখা আছে হায় রে মানুষ ওই পাগলরা কি শিখাইলো আমাদেরকে একটা বই পড়াও আজকে অপরাধ হয়ে গেছে কেন মডারেট মুসলিম না হওয়ার কারণে আর যদি বলে হ্যাঁ এই লোক ইসলামের কথা বলে কিন্তু জেহাদকে পছন্দ করে না তখন মডারেট মুসলিম বলে যদি সে যদি জেহাদকে অপছন্দ করে তাহলে আর কোনো কথা নাই তার এই ইসলামকে প্রচার করার কাজে আমিও কিন্তু তাকে সাহায্য করব আমেরিকা এইভাবে আমাদের দেশে বহু ইসলামী দলকে কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন রকম মেধা দিয়ে বিভিন্ন রকম জনবল দিয়ে তারা তাদেরকে অগ্রসর করাচ্ছে তাদেরকে প্রতিষ্ঠিত করতেছে মডারেট মুসলিম হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার সেটা হলো জেহাদকে অপছন্দ করতে হবে সেখানে স্পষ্ট তারা বলে দিছে তোমরা যে সকল মুসলিম দেশে সুফিবাদ আছে তাদেরকে খুব শক্তভাবে প্রতিষ্ঠিত করো সুফিবাদকে যদি প্রতিষ্ঠিত করতে পারো তাহলে আর কিছুই লাগবে না এই জন্য সুফিবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা সরাসরি রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা দেশের উপরে সমন জারি করে দিয়েছে যে সুফিবাদের যত রকম কার্যকলাপ আছে এগুলাকে তোমরা আর্থিকভাবে তারপরে রাষ্ট্রীয়ভাবে যেইভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন মনে করো এইভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করো পীর যত বাড়াইতে পারো কি জন্য এই পীরদের দ্বারাই একমাত্র মডারেট ইসলাম কায়েম করা সহজ এই চিন্তা ভাবনা করে বাংলাদেশের যত পীর হইতে পারে ততই মডারেট ওলাদের সুসংবাদ বাংলাদেশের প্রত্যেকটা ভণ্ড পীর মাজার দরগা কবর ইত্যকার জিনিসগুলোর পিছনে কোটি কোটি টাকা অর্থ এই আমেরিকা তারা ব্যয় করতেছে এবং তাদের বিভিন্ন বই পুস্তক তাদের স্লোগান এগুলোকে প্রচার প্রসারের জন্য সব ধরনের সব ধরনের সহযোগিতা এই মডারেট মুসলিমদের র্যান্ডের পক্ষ থেকে করা হচ্ছে এমনকি এমনকি এই দেশের মানুষের নিত্যদিনের যে ইমাম আছেন প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ইমামকে তারা পদভ্রষ্ট করার জন্য বাংলাদেশে ইমাম প্রশিক্ষণ নামে একটা কোর্স করতেছে রাষ্ট্রীয়ভাবে এই এর পিছনে তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে তারা ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইমাম প্রশিক্ষণ মানে ইমামদেরকে মুরগি পালা গরু পালা ছাগল পালা হাঁস পালা শিখায় মুরগি কিভাবে ডিম পারে ডিম পাড়াইব বাচ্চা ফুটাইব এগুলো শিখায় একজন ইমাম তাকে দিয়ে মুরগি পালানো শিখায় হাঁস পালানো শেখায় তার মানে তার মেধা তার চিন্তা ভাবনাটা যেন ওই মুরগি আর ছাগলের পাশার নিচে চলে যায় এই কারণে ইমামদেরকে টাইনে নিয়ে ওই মুরগি আর হাঁসপালা শিখায় তাদের ডিম পাড়া শিখায় তাদের লালন পালন শিখায় আর কিছু টাকা পয়সা দিয়ে তারা ট্রেনিংগুলো দেওয়ায় এই নির্বোধ জাতি <clears throat> আজকে আমেরিকা ইমামদের পিছনে এইভাবে অর্থ ব্যয় করতেছে মেরে মোহতারাম আমার সম্মানিত মা বোনদেরকেও বলছি আমার কথাগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন তারা কি কি ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করতেছে যে দেখো এই দেশে মুসলিম যারা সে ব্যক্তি হোক বা দল হোক সে জেহাদকে অপছন্দ করে কিনা জেহাদ করতে গেলেই আর কোনো কথা নাই এটার বিরুদ্ধে অস্ত্র ধরো আর জেহাদকে অপছন্দ করলে সে যা চায় তাই তারে দাও দুই নম্বর রেন্ডওয়ালারা আরেকটা জিনিস তারা জিজ্ঞাস করে যে দেখো এই দেশের যেই মুসলমান দল অথবা ব্যক্তি কেউ যদি কোনো একটা ইসলামী দল করে অথবা কিছু মুসলিম যদি একসাথ হয় তাদেরকে তারা দ্বিতীয়ভাবে চার্জ করে যে দেখো এই লোকগুলো গণতন্ত্র সমর্থন করে কিনা যদি তারা গণতন্ত্র সমর্থন করে আর কোনো কথা নাই আমেরিকা সাথে সাথে ঘোষণা দিয়ে দিছে যে তাদেরকে স্বীকৃতি দাও তাদেরকে বৈধতা দাও তারা যা চায় তাই দাও যদি তারা খালি গণতন্ত্রকে সমর্থন করে তিন নম্বর হলো তারা মানবাধিকার সমর্থন করে কিনা যেই মানবাধিকার আমেরিকা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে আমি বলবো মানব অধিকার নামে একটা দানব যেই দানবের আদর্শ হইল মুসলমানদের অধিকারকে পদদলিত করা কাফের মুশ্রিকদের অধিকারকে মাথার উপরে উঠানো এই হল মানবাধিকার নামে দানবের আদর্শ এই মানবাধিকার নামে দানবটা আজকে সারা পৃথিবীতে মুসলিম মা বোনদের ইজ্জতকে কেড়ে নিয়েছে মুসলিম শিশু বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের রক্তের দ্বারা সারা পৃথিবীর জমিনকে কলঙ্কিত করেছে এই মানবাধিকার নামে দানবটা আমেরিকার ওই কুলাঙ্গারদেরকে পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের অপচেষ্টা তারা করেছে তখন এই র্যান্ড মুসলিমওয়ালারা বলে দেখো ওই মুসলিম বা দল তারা এই মানবাধিকার নামে দানবটাকে সমর্থন করে কিনা এরপরে তাদের বক্তব্য হলো তোমরা দেখো কোনো মুসলিম যদি ধর্ম ত্যাগ করে এটা তাদের ব্যক্তিগত অধিকার মনে করে কিনা অথচ ইসলামের মধ্যে স্পষ্ট নির্দেশ আছে কেউ যদি ইসলামকে ত্যাগ করে সে মুরতাদ হয়ে যায় আর যে মুরতাদ হয়ে যায় শরীয়তের হুকুম হলো তার গরদানটাকে ঘাট থেকে জমিনে ফেলে দিতে হবে তাকে দুনিয়াতে আর বাঁচার কোনো অধিকার দেওয়া হবে না অথচ এই র্যান্ড মুসলিম মনে করে ধর্ম ত্যাগ করা এটা ব্যক্তিগত একটা ইচ্ছা মন চাইল মুসলিম হইলাম মন চাইল হিন্দু হইলাম মন চাইলো খ্রিস্টান হইলাম এটা আমার ব্যক্তিগত একটা অধিকার এই অধিকার যদি মুসলিমরা বিশ্বাস করে তাহলে সে ওই রেড মুসলিম সে তাওহিদবাদী মুসলিম নয় মেরে মোহতারাম ভাইও রেন মুসলিমদের আরেকটা আদর্শ হইল তারা বলতে চায় যে যারা মুসলিম দাবিদার তারা দুনিয়াতে সরিয়া দণ্ডবিধি এটা বিশ্বাস করে কিনা বা এটাকে বাস্তবায়ন করা উচিত কিনা উচিত মনে করে কিনা যদি কেউ সরিয়া দণ্ডবিধি অপছন্দ করে এবং এটার বাস্তবায়নকে উচিত মনে না করে তাহলে তারা বাহবা দেয় আর বলে যে হ্যাঁ আমরা তো এমন মুসলমানে চাইতেছি যারা যারা সরিয়া দণ্ডবিধিটাকে অপছন্দ করবে যারা এটাকে অপছন্দ করবে তাদের পিছনে তারা অর্থ ব্যয় করবে সব কিছু তারা দিবে তারা আরো বলতে চায় যে কোন দল অথবা কোন ব্যক্তি যদি ইসলামের কথা বলে যে তাকে জিজ্ঞাসা করো সে রাষ্ট্রীয়ভাবে সরিয়ে আইন বাস্তবায়ন করা প্রয়োজন মনে করে কিনা যদি রাষ্ট্রীয়ভাবে সরিয়া আইন বাস্তবায়ন করা প্রয়োজন মনে করে তখন তারা বলে এরা সন্ত্রাসী এরা বেকারগ্রস্ত এরা পদভ্রষ্ট আর যদি বলে যে না এই লোক রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রয়োজন মনে করে না তখন ওহো ওই তো আমার ভাই আমরা তো এমন মুসলিমে চাই তখন তারা তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে তারা ওই ধরনের মুসলিমদেরকে যা প্রয়োজন তাই দিবে তারা মানবরচিত আইনকে হ্যাঁ মানব রচিত আইন এটা মানা প্রয়োজন মনে করে যদি তারা মুসলিম দেশে অমুসলিমদেরকে <coughs> মুসলিম দেশে অমুসলিমদের সমান অধিকার বিশ্বাস করে এই জিনিসগুলো হইল আপনার র্যান্ড মুসলিমদের একমাত্র হাতিয়ার তারা এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই জিনিসগুলো মুসলিমদেরকে মুসলিমদেরকে শিখানোর জন্য প্রত্যেকটা দেশে রাষ্ট্রীয়ভাবে অনেক কঠিন চাপ প্রয়োগ করছে এবং এগুলা যদি একটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় তাহলে তাকে মানসিকভাবে পরাজিত করা সম্ভব আমেরিকা বিগত দশ বছরে তারা জীবনের সবচাইতে ক্ষতির সম্মুখীন হয়েছে আমি আল্লাহ সুবাহর দরবারে লাখো কোটি বার শুক্রিয়া আদায় করে আমার সম্মানিত মুসলিম ভাইদেরকে এবং আমার সম্মানিত মুসলিম মা বোনদেরকে আহ্বান করছি আমেরিকার ব্যাপারে আমেরিকা যা করবে এই ব্যাপারে স্বয়ং মহান রব্বুল আলমিন তার কালামে পাকের মধ্যে সাদ করেছেন যে তোমরা হতাশ হয়েও না ওই কাফের মুশ্রেকদের সৈন্য আর অর্থ দেখে কেননা তারা তোমাদের জন্য যেই সৈন্য আর অর্থ ব্যয় করবে তারা যে যত শক্তি নিয়ে তোমাদের মোকাবেলা করতে আসবে পরক্ষণেই তারা তাদের কৃতকর্মের জন্য আফসুস করবে তারা হতাশ হবে তারা দেউলিয়া হবে তারা লাঞ্ছিত হবে তারা বঞ্চিত হবে তারা অপদস্ত অপমানিত হবে আমি মুসলিমদের ইজ্জত আমি মুসলিমদের সম্মান আমি মুসলিমদেরকে সারা পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব এই ওয়াদা আল্লাহ তালা দিছেন এজন্য আমি আমার সম্মানিত মুসলিম ভাই বোন এবং মা ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ওই কাফের মুশেকদের এই সকল চক্রান্ত এই সকল হাঁক ডাক দেখে মানসিকভাবে ভেঙ্গে পড়বেন না কারণ আমাদের সঙ্গে আল্লাহ সুবাহান খাস রহমত আছে আমাদের সঙ্গে কোরআন আছে আমাদের সঙ্গে রসুলের সুন্না হাদিস আছে আমরা আর আমাদের পিছনে তাকানোর সময় নাই এখন আমাদের বিজয়ের সময় এখন আমাদের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার সময় এখন আমাদের প্রস্তুত হইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমেরিকা যখন দেখলো অস্ত্র দিয়ে মুসলমানদেরকে দমানো যায় নাই তারা সর্বস্ব হারিয়েছে এই ইরাক আর আফগানিস্তানের জমিনে এসে সর্বস্ব হারিয়ে আজকে আমেরিকা দেউলিয়া হওয়ার পথে এখন তারা আর কি করবে কবি বলেছিল ইজা ইয়া ইসাল ইনসানু আল ইসানুহু কাসিন্নুর মাগলুবিন ইয়াসুল আল কলব যখন কেউ নিরুপায় হয়ে যায় তখন তার জিব্বাটা বের হয়ে যায় একটা বিড়াল যখন একটা বিড়ালকে যখন কুকুর আক্রমণ করে আর বিড়ালটা যদি নিরুপায় হয়ে যায় তখন তার এরকম শেষ মুহূর্তে জিব্বাটা বের হয়ে যায় আর ওই মুহূর্তেও সে ওই কুকুরের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে মেরে ভাইও আমেরিকা আজকে দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে তারা আর কোনো পথ পায় নাই দুই সালে গিয়ে আবার নতুন আর একটা ইসলাম বানাইছে বানায় মনে করছে যে গরিব গরিব যে সকল দেশগুলো আছে যে সকল দেশগুলো এখনো আমাদেরকে প্রভু মানে ওই দেশ এবং ওই দেশের মধ্যে যে সকল মুসলিমরা আছে তাদেরকে যদি একটু বেইমান বানাইতে পারি তাদেরকে যদি একটু আমগো শয়তানের উত্তরস্বরী বানাইতে পারি তাইলেও তো কিছুটা কাজ হইল এই চিন্তা ভাবনা করে দুই সাল থেকে তারা এই সিভিল ডেমোক্রেটিক ইসলাম নামে একটা নতুন ইসলাম দুনিয়াতে আবার জন্ম দিয়েছে বর্তমান পৃথিবীতে দুইটা ইসলাম একটা হলো তৌহিদবাদী ইসলাম আর একটা হলো সিভিল ডেমোক্রেটিক ইসলাম তৌহিদবাদী ইসলাম আর কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীর মধ্যে তারা আল্লাহর দিনকে বিজয়ী করতে যাচ্ছে আপনার ইউরোপ থেকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরা এই গোটা অঞ্চলটার মধ্যে ইনশাল্লাহ অচিরেই তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে আল্লাহর এই জমিনের মধ্যে কালিমাকে পতাকা তারা উড্ডন করবে কোরআনের আইন শরিয়া আইন তারা চালু করতে যাচ্ছে এই মুহূর্ত ওই শয়তানের বাচ্চারা একটা নতুন ইসলাম আবিষ্কার করে আমাদেরকে সর্বশেষ ধোকা দেওয়ার চেষ্টা করতেছে আমি আমার মা বোনদেরকে আমি আমার মুসলিম ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই র্যান্ড মুসলিমদের ব্যাপারে অত্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন এবং এই র্যান্ড মুসলিম ওয়ালারা যা বলে তা অত্যন্ত গর্হিত এবং জঘন্য কাজ এগুলাকে যদি আমরা বিশ্বাস করি এগুলাকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের ইমান থাকবে না আমরা বেঈমান হয়ে যাব আমরা কাফের হয়ে যাব আমরা তৌহিদবাদী ইসলাম থেকে আমরা ছিটকে পড়ব আমি এই র্যান্ড মুসলিমদের আরও কিছু মতাদর্শ আছে সেই সম্পর্কে ইনশাল্লাহ আমার লেকচারের দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আপনাদের কাছে ইনশাল্লাহ আমি রাখবো আলোচনা রাখবো আমার এই দ্বিতীয় পর্বটুকু আপনাদের বিশেষভাবে শোনার আহ্বান রাখছি এখন ইনশাল্লাহ আমি এই পর্বের আলোচনা শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার এবং কাফের মুশ্রিকদের এই হীন চক্রান্ত থেকে নিজের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুক সুবাহানাকাল্লাহুম্মা আল্লাহ আশহাদু সাদু আল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া